পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইনালহামদুলিল্লাহ নাহমাদুহু আনস্তাঈনু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া সম্মানিত পিস টিভি বাংলার দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছি রাসুলুল্লাহর সালাতের উপরে আমরা ফরজ সালাত আদায় করি আর সন্ন্যাত সালাত আদায় করি যেটাই করি না কেন সেটাই যেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী হয় দেখুন অনেক আমুল আমরা করে থাকি কিন্তু সেই সমস্ত আমুলের ভিত্তি নেই কিন্তু শর্ত হলো আমুলটা করতে হবে ভিত্তি সম্পন্ন যেমন আগের এক আলোচনায় বলেছি বহু মানুষ দেশের আনাচে কানাচে বিশেষ করে মুরব্বীরা সালাত আদায় করে থাকেন মাগরেবের পরে ছয় রাখাত কিন্তু এই মাগরেবের পরে ছয় রাখাত সালাত আদায় করার কোনো সহি ভিত্তি নেই কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে এই সালাদটি আমরা এখানে না পড়ে যাকে আমরা বলছি সলাতুল আউয়াবিন মাগরেব সালাতের পরে সলাতুল আউয়াবিন নামে কোনো সালাত নেই এর মর্মে কোনো দলিলও নেই কিন্তু এই সালাদটি হলো সালাতুল ইশরাক বা চাষতের সালাত বা ওয়াবিনের সালাত দেখুন না কত চমৎকার ফজিলত রয়েছে তিরমিজি প্রথম খণ্ডের একশো তিরিশ পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মানুষ সাল্লাল ফজরা জামাতিন যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে অতঃপর বসে হাত্তা তাতলো অশামস এবং সূর্য ওঠা পর্যন্ত বসে থাকবে সোম্মা সল্লা রকাতাইন অতঃপর যদি সূর্য ওঠার সাথে সাথে দুই রাকাত সালাত আদায় করে ফালাহ আজরু হাজ্জাতিন ওয়া ওমরাতিন রাসুল্লাহ সাল্লাম বলছেন এই দুই রাকাত সালাতের সোয়াব হলো একটি হজ ও একটি উমরার সোয়াব পাওয়া যাবে পূর্ণ একটি হজ এবং একটি উমরার সোয়াব পাবে দেখুন যে সমস্ত ব্যক্তিরা মাগরীব সালাতের পরে এই ছয় রাকাত সালাত আদায় করে থাকেন তাদের উচিত ফজর সালাতের পরে বসে থেকে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে দুই রাকাত সালাত আদায় করলে কত নেকি যা সহি হাদিস দ্বারা প্রমাণিত আর এটা আমরা করি না আমরা করি যার কোনো ভিত্তি নেই সম্মানিত দর্শক মণ্ডলী অত্যন্ত পরিতপের বিষয় দুঃখের বিষয় হলো এই যেটা সমাজে চালু আছে ভিত্তি খুঁজতে গেলে দেখা যায় পাওয়া যায় না অথচ উচিত ছিল শরীয়তে যেটা আছে সহিহাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটাই আমল করা আমরা সেটা আমল না করে যার কোনো দলিল নাই হয়তোবা দলিলটা জয়ী সেটা আমল করছি ফজর এবং মাগরেবের পরে আমাদের দেশে প্রচলিত যে জিকিরটা রয়েছে সোরা হাসরের তিনটি আয়াত পড়া শেষ তিনটা আয়াত পড়া যে রেওয়াজটা রয়েছে আর এটা পড়ার জন্য অনেকের মাঝে বেশ কিছু উৎসাহ দেখা যায় কিন্তু আমি এখানে সালাতের আলোচনা করতে গিয়ে মুসল্লি ভাইদেরকে বলতে চাই ফজর এবং মাগরেব সালাতের পরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত পড়লে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে এবং ওই রাত্রিতে মারা গেলে ওই দিনে মারা গেলে শহীদ হিসাবে মারা যায় মর্মে হাদিসটি ঠিক নয় ত্রুটিপূর্ণ সুতরাং এই আমুলটি এখান থেকে বর্জনীয় সম্মানিত দর্শক মণ্ডলী আমি সালাতের আলোচনা করতে গিয়ে আর একটি ফজিলতের কথা আপনাদের বলতে চাই আল্লাহ রাসুল বলছেন আলাইকুম বি তাসবি বিল আনামিল তিরমিজি দ্বিতীয় খণ্ডের একশত পঁচাশ বিশটায় বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল বলছেন তোমাদের উপরে তাসবি গণনা করাটা ভালো উচিত বিল আনামিল আঙ্গুলের মাধ্যমে আর আঙ্গুল কাল কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে এবং কথা বলবে আমরা অনেকেই আছি আজকে যে এটা যেন গোটা বিশ্বেই মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়েছে আঙ্গুলে তাসবি বর্ণনা না করে আমরা তাসবি বর্ণনা করছি আজকে দেখা যায় অনেককে ফজর সালাতের পরে যখন আমরা বসে যাই বা এখানে সেখানে চলছি তখনও তাসবি দেখা যায় বা অনেককে দেখা যায় হজ করতে গিয়ে সৌদি আরব থেকে খুব উন্নত মানের দামি তসবি নিয়ে চলে আসে বিভিন্ন জনকে দেওয়ার জন্য ঘরে টাঙ্গিয়ে রাখে এবং তসবিটা হাতে নিয়ে ঘুরে বলার দরকার এই জায়গাতে একটি ছোট্ট কথা সেটা হলো তসবি বা কঙ্করের মাধ্যমে আল্লাহর গণনা করা বা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আইল্লাহ পড়া মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে কিছু হাদিস জাল রয়েছে তিরমিজির বর্ণিত হাদিসটি জয়ীফ পক্ষান্তরে আঙ্গুলে তাসবি গুনানার তিনটি ফজিলত রয়েছে একটা আল্লাহ রাসুল বললেন এর দ্বারাতে তাসবি তোমরা গণনা করো এই আঙ্গুল আল্লাহর দরবারে কথা বলবে দুই এই আঙ্গুল আল্লাহর কাছে সাক্ষী দান করবে তোমার পক্ষে তিন এই আমুলটা করলে রিয়া হয় না তসবি যখনই হাতে নেবেন তখন রিয়া প্রমাণিত হলো কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন এই আঙ্গুলে তসবি গণনার কথা বললেন কিন্তু এখানে রিয়া হয় না একজন ব্যক্তি বসে তসবি গণনা করছে এইভাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবার কিন্তু এটা যেন হাতের নিচেই থাকছে মানুষ দেখতে পায় না দেখা যায় না এটা দারুণ একটা দর্শন যদি আমরা রাসুলের সোননাথটাকে মানতে চাই যখনই দেখা যায় একজন ব্যক্তি তসবি হাতে নিয়ে তসবি গুনছে বা ঘুরছে তখন মনে হয় যে নিজের মধ্যে একটা রিয়া সৃষ্টি হয় যে মানুষ দেখছে আমাকে আমি তসবি গুণনাকারী মানুষের মনের মধ্যে রিয়া সৃষ্টি হতে পারে কিন্তু আমি এর থেকে বিরত থাকলাম সম্মানিত দর্শক মণ্ডলী আসলে ইসলাম এমন একটি সুন্দর সহজ ও সাধারণ জীবন বিধান যা পৃথিবীতে আর কোনোটি দেখা যায় না আমল করব রিয়া সৃষ্টি হবে না এখানে আর একটি সালাতের কথা আমি বলতে চাই যেটা এর সাথে সংশ্লিষ্ট রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম বলেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ার কা রাকাতাইন কবলা আইয়াজ লিসা সহি বুখারি চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন দুই রাকাত সালাত আদায় করে বসার পূর্বেই মসজিদে ঢুকতে হলে যে সরাসরি বসতে পারবো না বরং বসার আগে আমাকে দুই রাকাত সালাত আদায় করতে হবে এটা বিধিবদ্ধ আমি বাধ্য করতে আমার ইচ্ছায় আমি মসজিদে প্রবেশ করতে পারি না ইচ্ছায় বেরো হতে পারি না মসজিদে প্রবেশ করতে হলে ডান পা দিয়ে আমাকে দোয়া পড়তে হয় আল্লাহ মফতাহলি আবু আবা রহমাতিক তখন ঢোকার সুযোগ পেলেন এখানেও রাসুলের সোননাথ মানতে হবে মসজিদে যাওয়ার পরে আপনি স্বেচ্ছায় আপনার ইচ্ছায় আপনি বসতে পারবেন না এখানেও রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে মসজিদে বসার আগে দুই রাখাত ছালাতাই করতে হবে বন্ধুরা আমার এটা একটা নির্দেশ এরপরে যে সুন্দর ফজিলত বর্ণিত হয়েছে দেখুন তিরমিজি দ্বিতীয় খণ্ডের দুইশো নয় পৃষ্ঠায় রসুল্লাহ সাল আলী ওসাল্লাম একদিন স্বপ্নে বিলাল রাজাকে দেখলেন ফালাম্মা আসবাহা যখন সকাল করলেন বিলালকে দেখে বললেন বিলাল মা দাখল তু কত্তু ইল্লা সামি তু খস খসখসাতাকা আমি বেলাল আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই তোমার পায়ের শব্দ শুনতে পায় আমার সামনে দিয়ে তুমি যাও কারণটা কি বিলাল রাজিয়ালহ প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লাহ রাসুল আমার তো কোনো আমুল নেই মা আজন্ত ইল্লা সল্লাইতু রাকাতাইন মা তাওয়াজ্জাইতু কত্তু ইল্লা সল্লাইতু রাকাতাইন আমি যখনই আজান দিই তখনই দুই রাকাত সালাত আদায় করি এবং যখনই আমি অজু করি তখন দুই রাকাত সালাত আদায় করি অর্থাৎ তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল অজু দুইটাই গুরুত্বপূর্ণ একটি সোননাথ সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত একটি বিরতি নিচ্ছি ছোট্ট বিরতির পর আবার আলোচনা ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা পুরস্কার যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম হুতাদুনাথ তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজাফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয় শরীয় মোমিনদের জন্য যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন সারিয়াতের মর্যাদা প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায়ের কথা আমরা ওই সালাত আদায় করছি যার পিছনে কোনো দলিল নেই কিন্তু যার পিছনে স্পষ্ট দলিল রয়েছে ফজিলত রয়েছে দেখুন না ফজিলতটা কি চমৎকার বেলাল রাজাল্লাহর মতন একজন একেবারেই দরিদ্র দেখতে কুৎসিত একেবারে নিম্ন শ্রেণীর একটা জাতি থেকে বংশ থেকে তিনি আসছিলেন তার মতো ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করে তাহিয়াতুল মসজিদ আদায় করে তার মর্যাদা এতটুকু পৌঁছেছে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তাকে জান্নাতে দেখতে পেলেন প্রশ্ন করা হলে বিলাল রাজালানহু বললেন আমি এই দুই রেখাত ছালাত আদায় করি তাহিয়াতুল মসজিদ হিসাবে আর এই জন্য রাসুল দেখলেন বেলাল আমার সামনে দিয়ে জান্নাতে হেঁটে চলেছে একটা ফজিলত এখানে পেয়ে গেলাম কিন্তু নির্দ্বিধায় বহু মানুষ আজকে মসজিদে ঢুকছি আমি সালাত আদায় করি না এমনি বসে যাচ্ছি কেন বসছি মসজিদের হকটা আমি আদায় করছি না সোননাথটা উঠে গেছে এখানে নির্দেশ রয়েছে তেমনি একটি ফজিলত রয়েছে কি চমৎকার ফজিলত এর চেয়ে ফজিলত আর কি হতে পারে দেখুন এই দুই রাখাত সালাতের গুরুত্ব আরও কতটুকু ইমাম যখন খুদ্া দিবেন এমত অবস্থায় মসজিদে প্রবেশ করছেন কোনো মুসল্লি এরপরেও দুই রাখাত আদায় করেই তাকে বসতে হবে সহি বুখারিতেও রয়েছে সহি মুসলিমের প্রথম খণ্ডের দুইশো সপ্তাশী পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলিয়াল্লাম খুদ্া দিচ্ছিলেন এমত অবস্থায় জনকী সাহাবি ভিতরে ঢুকে বসে পড়েছেন আল্লাহ রসুল বলেছেন আর সল্লাইতা তুমি কি সালাত আদায় করেছো সাহাবি বললেন না করিনি কুম সল্লি রাকাতাইন দাঁড়াও তুমি দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করো এখানে বিধিবদ্ধ কতটা গুরুত্বপূর্ণ এটা প্রমাণ পাওয়া যায় ক্ষুদ্বারত অবস্থায় জনয়ক ছাবি ঢুকলেন মসজিদে খুদ্া শোনার জন্যই হয়তো বসে গেলেন কিন্তু আল্লাহ সেটা মেনে নিলেন না সংক্ষিপ্তভাবে দুই রাখা ছাড়াতাড়ি করতেই হবে তাকে তাহলে মসজিদে গিয়ে ঢোকার কি আমার অধিকার আছে যখন মসজিদে কোনো খুদ্া চলে না সালাত চলছে না আমি নীরবে মসজিদে গিয়ে বসে গেলাম কোন সুন্নাতের আলোকে আজকে গোটা পৃথিবী থেকেই যেন সোননাথটি উঠে গেছে আমরা আহ্বান জানাবো আপনাদের সকলকে পিস টিভির বাংলার মাধ্যমে যে সোননাথকে আঁকড়ে ধরে থাকতে হবে সোননাথের বিকল্প কিছু নেই আজকে আস্তে আস্তে সোননাথ উঠে যাচ্ছে যে সোননাথের মাধ্যমে সাহাবেকেরাম জান্নাতের অধিবাসী হয়েছেন যে সোননাথের মাধ্যমে সাহাবেকেরাম মর্যাদা লাভ করেছেন সেই সোননাথকে আজকে আমরা অবজ্ঞা করছি আর ওইগুলো পালন করেছি যেগুলোর কোনো ভিত্তি সমাজে নেই আমি মুসল্লি আমি মানুষের কাছে তবলিক করছি আমি মানুষকে দাওয়াত দিচ্ছি মসজিদে মসজিদ আমি ঘুরছি কিন্তু আমার কাছে আসল সোননাথটি নেই আমি নিজেই সোননাথ পড়ি না আমি কি জানি না এই সোননাথের গুরুত্ব কতটুকু কেন পড়ি না আমি একদিন পনেরোই শাহবানের রাত্রিতে সবে বরাত পালন করতে গিয়ে আমি একশো রাকাত তিনশো রাকাত এক হাজার রাকাত পর্যন্ত সালাদ দায় করছি কিন্তু এর পিছনে কোনো ভিত্তি নেই কোনো প্রমাণ নেই কেন যেখানে ভিত্তি রয়েছে প্রমাণ রয়েছে সেটাই বা কেন আদায় করছি না যেখানে ফজিলত রয়েছে নির্দেশে রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করব এবার সালাতুল জুমার নিয়ে সালাতুল জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত যা ফজিলতে পরিপূর্ণ কিন্তু এখানে দেখা যায় আমরা সালাতুল জুমা আদায় করতে গিয়ে প্রথমে যে ত্রুটিটা আমরা দেখি সেটা হলো আমি চার রাকাত সোননাথকে নির্ধারণ করে নিয়েছি যে জুমার আগে চার রাকাত সোননাথ পড়তে হবে এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসটি নিতান্তই জয়ীফ এবং মুনকার কারণ সই হাদিসে বর্ণিত হয়েছে যা সহি মুসলিম আসছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন যে ব্যক্তি সকালে উঠল গোসল করলো করে সুগন্ধি পেলে সুগন্ধি মেখে মসজিদে গেল তার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব সলাত আদায় করলো ওই ব্যক্তির ফজিলত তাকে এক জমা থেকে আর জমা পর্যন্ত সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হলো অতিরিক্ত আরও তিন দিন তার পাপ ক্ষমা করে দেওয়া হলো সুবাহান আল্লাহে অবিহামদিহি তাহলে এই হাদিসের মাধ্যমে সোননাথের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জুমার দিনে যখন আমি মসজিদে যাই না কেন মসজিদে ঢুকে ইমাম খুদ্া দেওয়ার আগ পর্যন্ত যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারি কিন্তু আমি লক্ষ্য করিনি যে ওই চার রাকাত সালাতের কথা বলে আমি কিন্তু সালাদটিকে সংকীর্ণ করে দিলাম একেবারে কমিয়ে নিয়ে আসলাম আমি তো সেখানে সকালে মসজিদে গিয়ে সারা দিন তো জুমার খুদ্বার আগ পর্যন্ত সালাদাই করতে পারি নিম্নে দুই রাকাত সাধারণভাবে করতে পারি কত রাকাত সন্ন্যাত সালাত আদায় করবে জুমার সালাতের আগে তা হাদিসে নির্দিষ্ট নেই বরং বলা হয়েছে যত ইচ্ছা তার যতটুকু সম্ভব ততটুকু সালাদ আদায় করলে তারাই নেকি কিন্তু এখানে আমরা সোননাথকে খাটো করে ফেলেছি জমার সালাতের ব্যাপারে আমরা দেখেছি যে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আগে খোদবা দিতেন এখানে অত্যন্ত পরিতাপের বিষয় রয়েছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম খুদ্া দিতেন মুসল্লিদের বোধগম্য ভাষায় যে ভাষায় বুঝবে ইমাম মেম্বারে বসার পরে আজান দেবেন মোয়াজ্জিন আজান দিলে ইমাম খোদ্া শুরু করবেন খোদ্া দিবেন তিনি যেন মানুষ বুঝতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মুসল্লিদেরকে বোঝানোর স্বার্থে খুদ্বার আগে আর একটি চালু করেছি এটা রাসুলের সালাতের পদ্ধতি নয় আর এটা চালু হলো কখন খোদ্বা আল রাসুল দিয়েছেন দুইটি মেম্বারে উঠে মাঝখানে বসে আর একটি খুদ্া দিয়েছেন যা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু যেহেতু আরবি ভাষায় খুদ্া দিলে মানুষ বুঝবে না এই জন্য আমরা নতুন করে আবার আর একটি চালু করেছি বাংলা ভাষায় বয়ানের নামে মেম্বারে বসে বা অন্য জায়গায় বসে ইমাম সাহেব যেটা করে থাকেন এটা রাসুলের যুগে ছিল না এই পদ্ধতি সাহাবাকরামের যুগে এই পদ্ধতি ছিল না এখানে একটি ক্ষতি লক্ষণীয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে সেই ক্ষতিটা হলো যে ইমাম সাহেব কি বলছেন সেটা মুসল্লিরা বুঝছে না আর না বোঝার কারণে এটা আমি সৃষ্টি করেছি একটু বুঝে যদি আমি আপনি দৃষ্টি দিয়ে যদি দেখি তাহলে দেখা যাবে যে খুদ্বাটাই বেকার অথচ রসুল্লাহ সাল্লাম যখন খুদ্বা দিতেন তখন ইস্তাদ্দা গজাবহু রাগ বেড়ে যেত অহমররা তাইনুহু তার চোখ লাল হয়ে যেত যেন তিনি সৈন্যবাহিনীকে ভয় প্রদর্শন করছেন এই ক্ষেত্রে আমি কেনই বা এই পথটি অবলম্বন করব। এই পথ অবলম্বন করার দরকার নেই আমি মুসল্লিদেরকে যদি নাই বুঝাতে পারবো তাহলে আমার খুদ্া দিয়ে লাভটা কি হলো আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন তার কমের ভাষা অনুযায়ী তাহলে উদ্দেশ্যটা কি রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করেছেন আরবিদের কাছে আরবি ভাষার মাধ্যমে মোসা আল্লাহ সাল্লামকে প্রেরণ করেছিলেন তার কমের ভাষার মাধ্যমে ঈসা আলাইসাল্লামকে প্রেরণ করেছেন তার কমের ভাষার অনুযায়ী যে ভাষায় যিনি খুদ্া দিবেন ওই ভাষার লোকদের কাছে সেই ভাষায় তিনি কথা বলবেন এটাই সোননাথ কিন্তু এখানে কোনো উপকার লাভ করতে পারে না বলেই নতুন একটা বিধান চালু করেছি যা শরীয় সম্মত নয় এখানে একটা আকিদা রয়েছে সে আকিদাটা হলো যে খুদ্বার মধ্যে দুই রাকাত সালাত হয় এই কথাটা আসলেই ভিত্তিহীন খুদ্বার শুনলে দুই রাকাত সালাতের সব পাওয়া যায় এটা ঠিক নয় সমাজে প্রচলিত আছে তাই এরপরে জমার পরে দুই রাকাত সালাত পড়তে পারি বাড়িতে গিয়ে নতুবা চার রাকাত পড়তে পারি অথবা দুই আর চার ছয় রাকাত পড়তে পারি দুইটাই হাদিসে বর্ণিত হয়েছে এরপরে আমরা আরেকটি বিষয় ইঙ্গিত দিতে চাই সম্মানিত ভাই ও বোনদেরকে সেটা হলো জুমার সালাতের সময়টা আমরা অনেকেই জুমার সালাতের সময়ের ব্যাপারে ওয়াকিফাল নই সচেতন নই যার কারণেই দেখা যায় অনেক দেরি করে জুমার সালাদটা আদায় করছি কিন্তু জহরের সালাতের যে সময় জুমার সালাতের সেই সময় কিন্তু আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি জয়ীফ যে তাখিরিল জুমা জুমার সালাতকে দেরি করে পড়ার বিষয়ে আপনি দেখুন ইমা আবুদাউদ নিজেই হাদিসটি বর্ণনা করে নিজেই এটাকে জয়ীব বলেছেন সুতরাং জুমার সালাত ওই সময় পড়া সোননাথ যে সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়েছেন জহর এই সময়ের কোনো পার্থক্য নেই কিন্তু আমরা আসল সময় বাদ দিয়ে অন্য সময়ে চলে গেছি এখানে আরেকটি জিনিস আহ্বান জানাতে চাই অনেকের মধ্যে ধারণা আছে যে শহর এলাকা ছাড়া জুমার সালাত পড়া যায় না না জুমার সালাত পড়া যায় যদি সেখানে তিনজন মানুষও থাকে দুইজন মানুষও থাকে তবুও জুমা আদায় করা যায় আর এই জন্যই অনেকের মধ্যে ধারণা আছে যে জুমার সালাত হলো কি হলো না হলো কি হলো না যার কারণে আমরা জুমার সালাতের আগে আখেরি জহর পড়ে থাকি এটা মারাত্মক ভুল একটা আমার মধ্যে যদি সালাতের ব্যাপারে সন্দেহই থাকে তাহলে তখন তার এবাদতটা কবুল হবে না ইন্না জন্না ইউগনি মিনাল হককে সেইয়া ধারণাটা হক ধারণার কোনো পরোয়াই করে না কোথায় হক আর কোথায় ধারণা আমরা ধারণা থেকে বিরত থেকে সোননাথ যেটা সেটা আদায় করব। রাসুল সাল্লাহ সাল্লাম দুই রাখা সালাত করেছেন সুতরাং আবার যে আমাকে জহর পড়তে হবে এটা তো কোনো দলিলও নয় প্রমাণও নাই ধারণার উপরে কেন করব। শরীয়তে জানায় সেটা বর্জন করব যা সেটা গ্রহণ করব। আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন যদি না আমল করি তাহলে আমাদের আমল টিকবে না বহু আমলকারী আমিলাতুন না সেবা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আমুলকারী ব্যক্তি পরিশ্রান্ত ব্যক্তি তাসলা নারন হামিয়া সুরা গাশিয়া তিন এবং চার নম্বর আয়তাল্লাহ বলছেন ওই ব্যক্তি জাহান নামে নিক্ষিপ্ত হবে আমি যতই ছালা আদায় করি যতই পরিশ্রম করি না কেন পরিশ্রমের ফসল হিসাবে যদি সঠিকভাবে আদায় না করি ফজরত পাবো না বরং আমাকে লাঞ্ছিত হতে হবে সুতরাং আল্লাহর নৈকট্য লাভের স্বার্থে সঠিক জিনিসটা আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা আমুল করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুবাহ আল্লাহমাবি হামদিকা আল্লাহ ইলাহিল্লাংতা আস্তাক ফিরকবা অতুবিলাইকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel Peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড খৌড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y G B দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV Peace TV মানবতার সমাধান পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মোমেনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে